সাহল ইবনু সাদ আল্লাহ তাল্লাহ্ন হতে বর্ণিত যে আমর ইবনু আউফ গোত্রের কিছু লোকের মধ্যে সামান্য বিবাদ ছিল তাই নাবী সাল্লাহ সাল্লাম তার সাহাবিগণের একটি জামাত নিয়ে তাদের মধ্যে আপোষ মীমাংসা করে দেওয়ার জন্য সেখানে গেলেন এদিকে সালাতের সময় হয়ে গেল কিন্তু নবী সাল্লাহ সাল্লাম মসজিদে নববীতে এসে পৌঁছেননি বিলাল রদিল্লাহ তাল্লাহ্ন আবু বকর রদিল্লাহ তাল্লাহ্ন এর নিকট এসে বললেন নবী সাল্লাহ সাল্লাম কাজে ব্যস্ত হয়ে পড়েছেন এদিকে সালাতেরও সময় হয়ে গেছে আপনি কি সালাতে লোকদের ইমামত করবেন তিনি বললেন হ্যাঁ তুমি যদি ইচ্ছা করো অতপর বেলাল রদিল্লাহ তাল্লাহ্ন সালাতের ইকামত বললেন আর আবু বকর রদিল্লাহ তাল্লাহ্ন এগিয়ে এলেন পরে নাবি সাল্লাহ সাল্লাম এলেন এবং কাতারগুলো অতিক্রম করে প্রথম কাতারে এসে দাঁড়ালেন তা দেখে লোকেরা হাততালি দিতে শুরু করলো এবং তা অধিক মাত্রায় দিতে লাগল আবু বকর রাজিল্লাহ তাল্লাহ্ন সালাত অবস্থায় কোনো দিকে তাকাতেন না কিন্তু হাততালির কারণে তিনি তাকিয়ে দেখতে পেলেন যে নবী সাল্লাহ আলাইসাল্লাম তার পেছনে দাঁড়িয়েছেন নবী সাল্লাহ আলাইসাল্লাম তাকে হাতের ইশারায় আগের মতো সালাত আদায় করে যেতে নির্দেশ দিলেন আবু বকর রদিল্লাহ তালাহ তার দুহাত তুলে আল্লাহর হামদ বর্ণনা করলেন অতপর কিবলার দিকে মুখ রেখে পেছনে ফিরে এসে কাতারে সামিল হলেন তখন নবী সাল্লাহ সাল্লাম আগে বেড়ে লোকদের ইমামত করলেন এবং সলাৎ সমাপ্ত করে লোকদের দিকে ফিরে বললেন হে লোক সকল সালাত অবস্থায় তোমাদের কিছু ঘটলে তোমরা হাততালি দিতে শুরু করো অথচ হাততালি দেয়া মেয়েদের কাজ সালাত অবস্থায় কারো কিছু ঘটলে সে যেন সুবহান আল্লাহ সুবহান আল্লাহ বলে কেননা এটা শুনলে কেউ তার দিকে দৃষ্টিপাত না করে পারত না হে আবু বকর তোমাকে যখন ইশারা করলাম তখন সালাত আদায় করাতে তোমার কিসের বাধা ছিল তিনি বললেন আবু কুহাফার পুত্রের জন্য শোভা পায় না নবী সাল্লাহ সাল্লামের সামনে ইমামাত করা